بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر أولئك هم المفلحون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি তবে আগে আমি একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে এই যে গত সপ্তাহ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি কোনো রেকর্ডিং করতে পারিনি তাই খুব দুঃখিত আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের প্রশ্নের উত্তর সময়ের মধ্যে দিতে পারি বা যেভাবে দিনের খেদমত করার চেষ্টা করছে আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি যেন বেঁচে থেকে সুস্থ থেকে এইভাবে তার দিনের খেদমত করতে পারি বা নবী ও নবীর আহলেবায়তের দেওয়া শিক্ষা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এ সপ্তাহে আপনাদের তরফ থেকে অনেক ভয়েসমেল বা টেক্সট মেসেজেস এসেছে আসুন আগে আমি কিছু আপনাদের টেক্সট মেসেজ লিখিত মেসেজ পড়তে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি প্রথম মেসেজ কোথা থেকে কে পাঠিয়েছেন আসসালামু আলাইকুম আপনি আছেন বলে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারছি আপনি যেভাবে ইসলামকে প্রচার করছেন খুব শীঘ্র আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার্স অনেক বেড়ে যাবে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক সকল বালা মুসিবত থেকে দূরে রাখুক আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই কি বোন আপনি আপনার নাম লিখেননি তবে আপনি যেভাবে আমাকে দোয়া দিলেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিন আমাকে সুস্থ রাখুক আর আমি যেন এইভাবে দিনের খেদমত করতে পারি আর এর জন্যে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা সাথে আছেন বলে আমি এইভাবে খেদমত করার সুযোগ পাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা নিজেরাও আমাদের এই অনুষ্ঠান দেখুন এবং অন্যদেরকেও বলুন বন্ধু বান্ধবদেরকে বলুন আত্মীয় স্বজনদেরকে বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইলে আপনাদের যে সমস্ত আপনরা আপনাদের সঙ্গে জড়িত তাদের সকলকে আমাদের এই মেসেজ দিন বিশেষ করে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে বলুন এই দিনের প্রচারের কাজে মনে রাখবেন যত সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় এই সঠিক ইসলামিক বিধান বা দিনের আহকাম মাসলা মাসাইল বা সঠিক ইতিহাস যত লোকের কাছে পৌঁছে যাবে যত লোক শিক্ষা লাভ করবে সঠিক পথের প্রতীক হবে সকলের নেকির সঙ্গে আপনারাও স্বভাব পাবেন কেয়ামতের দিনে আপনাদের খাতায় এত নেকি আসবে এত স্বভাব দেখবেন যেগুলো দেখে হয়তো আপনি আশ্চর্যমূলকভাবে জিজ্ঞাসা করবেন যে আমার প্রতিপালক এই নেকি আমি কবে করেছিলাম আমার জীবনে তো আমি এত নেকি করেনি তখন আল্লাহ বলবে এ নেকি তুমি করনি তোমার মাধ্যমে যারা শিক্ষা লাভ করেছিল জ্ঞান লাভ করেছিল যারা সঠিক জিনিসগুলো জেনেছিল মেনেছিল আমাল করেছে আজ তাদের স্বভাবে তোমাদেরকে অংশী করা হয়েছে তো আমরা যদি বিনা পরিশ্রমে বিনা কষ্টে নিজের নেকিকে বৃদ্ধি করতে চাই তো নেকিতে যেন এক অপরকে সাহায্য করি যেটা কোরআন বলছে তাওয়ান আলাল বীর ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ান আলাল ইসমে ওয়াল উদওয়ান নেকিতে সুকাজে আল্লাহর ভয়ে এক অপরকে সহযোগিতা করো হক পথের দিকে আমন্ত্রণ জানানোর জন্যে সৎ পথের দিকে ডাকার জন্যে বা সৎ কাজের জন্য এক অপরকে সাপোর্ট করো অন্যায় কেউ কারো যেন সহযোগী হয় না বা কেউ কাউকে যেন সাপোর্ট করো না তো আমরা যদি কোরআনের মান্যকারী হয়ে থাকি পবিত্র গ্রন্থের উপরে আমাদের বিশ্বাস থেকে থাকে তো এই আয়তের উপরে আমাল করে চেষ্টা করতে হবে আমাদের মাধ্যমে যেভাবে সম্ভব বা যতটুকু সম্ভব আমরা যেন অন্যদেরকে যে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে পারি বা নেকিতে যেন অন্য অন্যদের জন্য সহযোগী বা সাপোর্টার হতে পারি তাই আমি আমার এই ভাইকে বোনের চিঠি বা মেসেজে উনি লিখেছেন এই মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি প্লিজ আপনারা আমাদের সহযোগী হয়ে এই দিনের প্রচারের কাজে এই আল্লাহর হুকুম কোরআন হাদিসের বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সহযোগিতা করুন যত অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন আমাদের কাজ তত সহজ হবে লোক তত তাড়াতাড়ি সত্য পথের পথিক হতে পারবে হকের পথের পথিক হতে পারবে বা সঠিক জিনিসগুলো জানতে পারবে আর আপনারাই তার সব পাবেন বা এর কারণে হয়তো আল্লাহর বহু নেয়ামত যা আমরা নিজের নেকির মাধ্যমে হয়তো পাচ্ছি না সেটা অন্যদের নেকির মাধ্যমে আল্লাহর রহম হবে আর আমাদের মনোকামনা আশা পুরো হবে আমার প্রিয় ভাই বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই লেখা চিঠির জন্যে বা মেসেজের জন্যে আগের প্রশ্নটা দেখি আসসালামু আলাইকুম হুজুর আমি জানতে চাই যে কোরআনে কি কোথাও হজরত আলী করমুল্লাহ ওয়াজহু করমুল্লাহ ওয়াজুর নাম উল্লেখ হয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই বোন এখানেও আপনি আপনার নাম লেখেননি তবে আপনি প্রশ্নটা রেখেছেন বড় সুন্দর প্রশ্ন প্রশ্নটা পড়ে বা জেনে বড় খুশি হলাম কেননা আপনার প্রশ্নের মাধ্যমে বহু লোক জ্ঞান লাভ করবে বহু লোক শিক্ষা লাভ করবে আর আপনি যে প্রশ্নটা করেছেন আজ যে কোরআনে কোথাও হজরত আলী কারামাল্লাহ অজহর নাম এসেছে কিনা বা উল্লেখ হয়েছে কিনা এই প্রশ্ন মনে রাখবেন আমি বিনা সূত্রে কথা বলি না আপনার প্রশ্নটা একটা ঐতিহাসিক ঐতিহাসিক প্রশ্ন কেননা এই প্রশ্ন আপনার আগে মুসলমানদের দ্বিতীয় খলিফা নবী করিম সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন এটা যদি আপনারা দেখতে চান তো তফসিরুল ফুরাত আল কুফি পৃষ্ঠা নম্বর তেতাল্লিশ তফসিরুল বোরহান খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো চুয়াল্লিশ রাজ শওয়াহেদুত্তানজিল হাকিম নিশাপুরের বিখ্যাত তাফসির শওয়াহেদুত্তানজিল খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর অষ্টাত্তর ঐরূপ তাফসিরে মোহাম্মদ বিন মমিনা সিরাজি এটাও আমার আহলে সুন্নত ভাইদের বিখ্যাত তাফসির বা ওনাদের আলিম ও ওনার তাফসিরও দেখতে পারেন বা মনাকিবে আলে আবি তালিব লি ইবনে শাহর আশব খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো দুই এবং ওত্তারায়ফ লি ইবনে তাউস খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর ছিয়াশি ঐরূপ মেয়াত মনকাবা মিন মানাকিবা আমির আল মোমিনিন পৃষ্ঠ নম্বর একশো একষট্টি এবং আরও অনেক বইতে লেখা হয়েছে যে এক সময় মুসলমানদের দ্বিতীয় খলিফা এভাবে তারিখ নকল করছে বা জানাচ্ছে হিস্ট্রিতে লেখা হয়েছে উনি নবী করিম সাল্লাহ সাল্লামের ওপরে মানে অভিযোগ বা একটা অবজেকশন রূপে এই প্রশ্ন রেখেছিলেন কিভাবে যেটা আরি আরবিতে লেখা আছে বইতে এভাবে আমি পড়ি ইয়ানকুল্লানা আর তারিখ আন্না عمر بن الخطاب اعترض على رسول الله صلى الله عليه وسلم قال إنك لا تزال تقول لعلي بن أبي طالب আন্তমিন দিবে বেমন্দলাতে হারুন আল মুসা কদ্দাকর আল্লাহ হারুন ফিল কোরআন ওলাম ইয়স্কর আলিয়ান মানে দ্বিতীয় খলিফা অভিযোগ রূপে এইভাবে নবী আলাহ ইসলামকে জিজ্ঞাসা করছে যে আপনি সবসময় আলীর কথা বলেন আলীর নিচের প্রতিনিধি হওয়ার ঘোষণাও করেছেন আর আপনি হাদিসে বলেন নিবে বেমঞ্জেলাতে হারুন আমিন মুসা আপনি বলেছেন আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে জানাবে হারুন মুসানবীর ভাই ছিলেন প্লাস ওনার ওসি ওজির ওনার উত্তরাধিকারী বা ওনার খলিফা ছিলেন তো দ্বিতীয় খলিফা এখানে জিজ্ঞাসা করছেন নবীর কাছে যে আপনি তো সবসময় আলীর জিকির করেন আর বলেন আয় আলী তোমার সম্পর্ক আমার সঙ্গে তমন যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে এবার দ্বিতীয় খলিফা বলছে মুসা হারুনের উল্লেখ কোরআনে হয়েছে হারুনের নাম কোরআনে এসেছে যে হারুন সম্পর্কে আপনি তার উদাহরণস্বরূপ আলীকে বলছেন হারুনের জিক্র তো কোরআনে এসেছে কিন্তু কোরআনে কোথাও কি আলীর জিকির এসেছে কোরআনে কোথাও আলীর নাম এসেছে তাহলে আলী কি করে আপনার জন্যে তমন হলো যেমন হারুন ছিল জানাবে মুসার জন্যে এইভাবে জিজ্ঞাসা করলো তখন নবী করিম সাল্লাম যে উত্তর দিলেন তারিখ লিখছে হিস্ট্রি যেটা আমি সূত্র বললাম আগে মনে রাখবেন ইন্না কামা তাসমা মা ইয়াকুল সুবাহান ওয়াতাল আফিল কোরআন হাদা সরাত আলীন মোস্তাকিম তুমি কি শোনি যে কোরআনে আল্লাহ রবুল আলমিন বলছে হাজা সিরাত আলী মুস্তাকিম এই আলীর রাস্তাই সিরাতুল মুস্তাকিম আপনারা জানেন এটা নিয়ে আমি অনেকবার উল্লেখ করেছি সুরায় হিজির আয়াত নম্বর ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াত যে আয়াতে প্রকাশ্যভাবে পরিষ্কারভাবে হজরত আলী আলাহ ইসলামের নাম উল্লেখ হয়েছে আর নবী করিম সাল্লা সাল্লাম যখন এই আয়াত পড়েছিলেন তখন কিন্তু কোরআনে জবরজের দেওয়া ছিল না এটা বাস্তব ইতিহাস হকিকত বলে পরিষ্কার বলে দিতে চাচ্ছি এটা পরে মাসুমিনরাও বলেছেন বা সমস্ত তাফসিরে লেখা হয়েছে কিন্তু নবী যখন নিজের ভাষায় ওই আয়াত পড়ছিলেন হাদ আসেরাত আলী ইন মুস্তাকিম তখন কিন্তু কোরআনে জবরজের ছিল না শুধু অক্ষর ছিল তো অক্ষর হিসেবে যদি আমার বুদ্ধিজীবী মৌলবী মাওলানার ভাইরা আমাকে শুনছেন তো একবার কোরআনকে তুলে দেখুন ওখান থেকে জবর জের সরিয়ে শুধু কোরআনের এই আয়াতটা একচল্লিশ নম্বর আয়াত লিখুন হাজা সেরাত আলীল মুস্তাকিম যেটা আমি পড়ছি কেননা কোরআনের চুল পরিমাণে পরিবর্তন জায়েজ নয় তাই নবীর ভাষায় নবী যেভাবে বলেছিলেন সেইভাবে আমি উল্লেখ করলাম সে সময় কোরআনে জবরদের ছিল না শুধু অক্ষর ছিল শয়তান কি বলে চ্যালেঞ্জ করেছিল লা ওয়ান্নহম আজমাইন সকলকে পথভ্রষ্ট করব শুধু তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না যারা তোমার মুখলিস বান্ধা হবে সঙ্গে সঙ্গে সেখানে কোরআনে আগে উল্লেখ হয়েছে হাজা সেরাত আলী ইন মুস্তাকিম আলীর রাস্তা এই পথের উপরে যারা চলবে তারা কখনো শয়তানের চক্রান্ত পড়বে না তারা কখনো পথভ্রষ্ট হবে না ওটাকে বর্তমান বাস্তব এখন যে প্র্যাকটিক্যাল রূপ সেটাও বলে দিই যাতে কেউ ভুল না বোঝে ওটাকে আলীর উপরে তাসদিদ দিয়ে ওখানে আলীকে আলাইয়া করা হয়েছে হাজা সেরাত তুন আলাইয়া মুস্তাকিম মানে এটাই আমার সিধা রাস্তা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত রাস্তার জন্য আল্লাহ উদাহরণ দিয়েছে মনে রেখো সেরাতুল মুস্তাকিমের জন্য যে উদাহরণ যে ব্যক্তির রাস্তাকে সেরাতুল মুস্তাকিম বলা হয়েছে সেটা হচ্ছে আলীর রাস্তা আশা রাখি আমার প্রিয় ভাই কি বোন আপনি যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন যে কোরআনে আলীর নাম এসেছে কিনা আরও বিস্তারিত বলতে চাই এখানে আরও একটা জিনিস जेटा रवायत है रवायत में इस तरह से जिक्र हुआ है अम्मा तफसील क़रात फ़ैनना नजिद समानिया मिन क़ुर्रा क़र बेरफ़ अली उन मुनवन আলা তৌসি ওয়াজা আফি কিতাব কিতাব তফসিরুল বুরহান এখানেও কিন্তু আমি আসল আরব ব- দেশের যে সমস্ত বইগুলো অরিজিনাল বই তার থেকে আমি আহ, বলতে চাই যাতে চুল পরিমাণে কেউ যেন ভুল না বোঝে কারণ আমাদের এখানে যে সমস্ত ব্যাখ্যা করা হচ্ছে বইগুলো তর্জমা করে আমাদেরকে দেওয়া হচ্ছে বা শোনানো হচ্ছে এর মধ্যে নাইনটি পারসেন্ট বইতে ভুল তর্জমা মানে কোরআনের আয়তের ভুল ব্যাখ্যা করা হচ্ছে তারা নিজের মনোনীত ব্যাখ্যা সেখানে লিখছে বা নবী বলেছেন কোরআনের আয়াতকে যদি কেউ তাফসির করার অধিকার রাখে তো আমি এবং আমার আহলেবায়ত অর্থাৎ যার উপরে বা যে ঘরে এই কোরআন নাজিল হয়েছিল বা যে বংশের লোকেরা সাক্ষী তাই আমি বারবার বলেছি যে কোরআনের কোন আয়াত কোথায় কোন অবস্থায় কোন ব্যাকগ্রাউন্ডে নাজিল হয়েছে যদি এর ওপরে কেউ যদি সাক্ষী থাকে তো তিলে ছিলেন হজরত আলী আলাইসালাম কেননা হজরত আলী আলাইসালাম সবসময় নবীর সঙ্গে সায়ার মতো থাকতেন তাই যে ব্যক্তি সর্বপ্রথম কোরআনকে একত্রিত করেছিলেন তিনি ছিলেন হজরত আলী আলাইসালাম যেটা মুসলমানদের বই থেকে বহুবার আমি প্রমাণ করে বলেছি আর এখনও যদি কারোর সন্দেহ থেকে থাকে তো আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি দয়া করে একবার তাহকিকি দাস্তাবেজ বইটার নাম বারবার বলছি আশা রাখি স্ক্রিনের ওপরও আপনাদেরকে বইয়ের ফটো দেখা দেখানো হবে প্রায় বারো তেরোশো পৃষ্ঠার এই বইটা একবার পড়ুন অবশ্যই পড়ুন অনেকেরই ভুল ভেঙে গেছে এই বইটা পড়ার পরে ইতিহাসে কিভাবে পরিবর্তন করা হয়েছে হাদিস কালামের মধ্যে কিভাবে পরিবর্তন করা হয়েছে ওখানে সব প্রমাণসহ দেওয়া হয়েছে আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সংকলন করে বারোশো পৃষ্ঠায় এই বইটা লেখা হয়েছে যার নাম হচ্ছে কী দাস্তাবেজ এই বইটা পড়ুন ওখানে লেখা আছে ওখানে সূত্র সমেত দেওয়া আছে কোন আয়াতকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে বা কিভাবে চেঞ্জিং করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এটা আমার কথা না আমার বিশ্বাসও নয় কিন্তু যেটা বাস্তবে ঘটেছিল সেটা আপনাদের সামনে বর্ণনা করতে বা বলতে আমি বাধ্য তাই আমি এই জন্যে বলছি যে এই সমস্ত আয়াত হাজা সেরাত আলী ইন মোস্তাকিম ছিল কিভাবে সেটাকে আজ হাসেরাত আলাইয়া করা হয়েছে এগুলো জানার দরকার আছে হজরত আলী আলাহ ইসলামের সম্পর্কে কোরআনে তিনশোটি আয়াত আছে জিজ্ঞাসা করুন আমার মৌলী মালানা ভাইদের কাছে তাছাড়া বহু আয়াতে ওনার পদবি মানে ওনার লাকাব হিসেবে জিকের করা হয়েছে যে এই গুণ বা এই পদবি বা এই সমস্ত জিনিস যার মধ্যে থাকবে সেই তোমাদের হাদি হবে সেই তোমাদের জন্যে আইডিয়াল বা উদাহরণ হবে আয়াতগুলো একবার তুলে দেখুন তারপরে দুটো যে আয়াতে হজরত আলী আলাহ ইসলামের নাম পরিষ্কারভাবে জিকির হয়েছে সে আয়াত হচ্ছে সুরায় মরিয়াম আয়াত নম্বর পঞ্চাশ এবং সুরায় হেজের আয়াত নম্বর একচল্লিশ হাজা সেরাত আলীন মোস্তাকিম এখানে শব্দ আলী ব্যবহার হয়েছে পরিষ্কার আলীর নাম এসেছে আর দ্বিতীয় সুরায় মরিয়াম আয়াত নম্বর পঞ্চাশে যেখানে জিকির হয়ে ওয়াজা আল্লাহ লহম লেসানা সিদ্দিন আলিয়া যে লাহুম লেসানা সিদ্দিন আলিয়া আমি তাকে সত্য জবান দান করলাম মানে মানে উনি সত্যবাদী ছিলেন যার নাম ছিল আলী অনেকে বলেছে আলিয়ান এটা সেফাত মানে লেসা লেসানের জন্য সেফাত তো লেসানের জন্য আলিয়ান কখনো সেফাত হতে পারে না যারা আরবি ভাষার জ্ঞান রাখে বলে সত্য ভাষা সত্য ভাষা মানে লেসানুন এখানে বলা হয়েছে লেসানুন সিদ্কিন মানে সত্যভাষী বা সত্য ভাষা সত্য জবান আলিয়ান সেপাত না আলী কারোর নাম তো ওই নাম যার নাম আলী সে কে বলুন এখানে যে বলা হয়েছে ও জালনা লহম লেসানা সিদ্কিন তাকে আমি সত্যবাদী করেছি সত্য বা সঠিক সচ বলনে ওয়ালি জবান আতা কিয়া সত্য কথা বলার জবান যাকে দান করা হয়েছে সে কে কোরআন বলছে আলিয়ান সে ছিল আলী এই আলী কে খুঁজে দেখুন সমস্ত ভুল ভেঙে যাবে তো কোরআনের পরিষ্কার বলা হয়েছে আর ইমামে জাফর সাদিক আলাইসালাম এই আয়তের সম্পর্কে বিস্তারিত উনি বলছেন যেটা কিতাব তফসিরুল বোরহান লিল মহাক্কিক বাহেস আল বাহেস আল কবির সৈয়দ হাশিম বেহরানি সাহেব উনি লিখছেন অনেক রবায়ত থেকে নকল করে ওসলে কাফিতে আছে ম্যাত মানাকিব বা মুক্তাসর বাসার দারাজাত এ সমস্ত বইয়ের নাম আন আবি আবদুল্লাহ সানি ইমামে জাফর সাদিক আলাইসালাম বলছেন ওই আয়াত সম্পর্কে মানে হাজা সিরাত আলী ইন মুস্তাকিম এটা কি তো কাল ইমাম জাফর আলাইসালাম হাজা সিরাত আলী ইন মুস্তাকিম বেজার রে আলী ইন মোনাউন ওয়াসফুন ওয়াসফা মুজাফ ইলাই মানে হাজা সিরাত আলী ইন মুস্তাকিম ওখানে তানবিন দেওয়া হয়েছে দুই জের যাকে তানবিন মানে দুই জের তো এমাম বলছেন ওই দুই জের দেওয়া এই জন্যে আলিনের ওপরে দেওয়া হয়েছে কেননা ওটা মোজাফ এলাই হচ্ছে আর মোজাফ এলাই সবসময় মজুরুর হয় যারা আরবি জ্ঞান রাখেন তারা এই জিনিসটা খুব শীঘ্র বুঝতে পারবেন আর এটা শিক্ষিত ব্যক্তিদের জন্যই বলছি যারা ভুল বোঝাচ্ছে পাবলিককে তাদের জন্য বলছি যে আপনারা এখনও সঠিক জিনিসটা জানুন মিসগাইড করবেন না দয়া করে আর নবীর বান উম্মতকে আল্লাহর বান্দাদেরকে আর ভুল বোঝাবেন না কোরআনে পরিষ্কার মাওলা আলী আলাহ ইসলামের নাম এসেছে দু জায়গায় সুরায় হেজের আয়াত নম্বর একচল্লিশ এবং সুরায় মারিয়াম আয়াত নম্বর পঞ্চাশ আশা রাখি আমার প্রিয় ভাই কি বোন আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এখানে হজরত আলী আলাহ ইসলামের নাম সমস্ত আসমানি কিতাব বা সমস্ত ধর্মে আলী আলাইসালামের নাম বিভিন্ন রূপে উল্লেখ হয়েছে আমি শুধু খুব সংক্ষেপে বলতে চাই হজরত আলী আলাইসালামের মর্যাদা বা ওনার যে সম্মান যে ওনার স্থান আল্লাহ ও রসুলের নজরে সেটাকে উল্লেখ করার জন্যে তাই এখানে হজরত আলী আলাইসালামের সম্পর্কে इतिहास लिखते मौरखीन ताहिर करते हैं कि जनाब अबू तालिब अपने जद आला जाम जाम कबाइल अरब जनाब कुसै के नाम पर जैद और फ़ातिमा बिनते असद ने अपने बाप के नाम पर असद और सरवर कायनात ने खुदा के नाम पर अली रखा इस नाम के लिए गैब से आवाज़ आई थी तफसील से आसमा अमीरमिन के बारे में मौरखीन का कहना है कि अहल आसमा में ইন জনাব কা নাম শামায়েল হয় মানে এইভাবে যেভাবে ইতিহাস লেখা হচ্ছে শুধু আমি পড়ে শোনাচ্ছি তার ব্যাখ্যা করছি যে হজরত আলী আলাইসালামের নাম ওনার পিতা জনাবে আবু তালিব ওনার কাবিলার যে সর্দার ছিল জনাবে কোসায় জনাবে কসার আসল নাম ছিল জায়দ তো ওই জায়দ নামে হজরত আলী আলাইসালামকে নাম রেখেছিলেন হজরত আবুত আলাহি আলাইসালাম দেখুন প্রথম এক এক করে তারপর ওনার মা ফাতেমা বিনতা আসাদ নিজের পিতার নামে ফাতেমা হজরত আলী আলাইসলামের মা ফাতেমা হজরত আলী আলাইসলামের স্ত্রী না কিন্তু নবীর কন্যা না নবীর চাচি হজরত আলী আলাইসলামের মা ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ মানে আসাদের মেয়ে ফাতেমা তো হজরত আলী আলাইসলামের মা নিজের ছেলের নাম আসাদ রেখেছিলেন নিজের পিতার নামে মনে রাখবেন আর হজ নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী আলাইসাল্লামের নাম আলী রেখেছিলেন আল্লাহর নামের উপরে যেটা ইতিহাস লিখছে এভাবে উল্লেখ হয়েছে আর হজরত আমিরুল মমিন আলাইসাল্লামের নামের সম্পর্কে এভাবে লেখা হয়েছে যে আকাশে আকাশবাসীদের জন্য আসমানে ফেরিস্তা বা আল্লাহর মখলুকাতদের জন্য ওনাদের ওনার নাম হচ্ছে শামাইল আর লহ মাহফুজে ওনার নাম হচ্ছে কসুম মনসুম যেটা আর সেলাইতে লেখা আছে না হজরত আলী আলাইসলামের সম্পর্কে আপনারা জানেন নার ওয়াল জান্না নবী বলেছেন আয় আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী হবে তুমি মানে তুমি যাকে চাবে তাকে জান্নাতে পাঠাবে আর তুমি যাকে চাবে তাকে নরকে পাঠাবে সেই আলী আলাইসালামের সঙ্গে যদি কেউ শত্রুতা করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে তো সে ভেবে দেখুক কেননা জান্নাত আর জাহান্নামের বন্টনকারী হবেন আলী মনে রাখবেন আজ দুনিয়া যত উন্নতি করেছে এই সমস্ত সব কিছু ইমাম নবীদের দেওয়ার শিক্ষায় সর্বপ্রথম ডিএনএ টেস্ট যার মাধ্যমে বাংশের পরিচয় হয় আলী আলাহ ইসলাম করেছিলেন এখন ওখানে এখানে উল্লেখ করার সময় নেই তাই একটা কথা বলে রাখ বলে রাখছি শুধু আজ যে সিটি স্ক্যান বা বিভিন্ন স্ক্যানের মাধ্যমে শরীরের ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে বা অনেক রোগ দেখার জন্য ওই সমস্ত টেস্ট করা হচ্ছে হজরত আলী আলাহ ইসলাম নিজের কুদরাতি দৃষ্টির মাধ্যমে মানুষের স্ক্যান করতেন বলে দিতেন তোমার শরীরের কি রোগ আছে তুমি কি কষ্টে আছো বা এমনকি তাদের এমানকেও বলে দিতেন যে তুমি এমানের কোন অবস্থায় নিয়ে আছো তোমার বিশ্বাস এখনও কোন স্থানে পৌঁছেছে বা এখনও কোথায় পৌঁছানোর প্রয়োজন আছে তাই হজরত আলী আলাইসাল্লাম কসিমুন না রেবাল জান্না হবেন অর্থাৎ উনি দেখে বলে দেবেন যে এটা আল্লাহ নেক বান্দা ছিল দুনিয়ায় ভালো কাজ করে এসেছে কি মন্দ কাজ করে এসেছে এক নজর তাকে দেখবেন আর সঙ্গে সঙ্গে ফাসলা করে দেবেন যে কোথায় পাঠাতে হবে বা কোথায় যাবে তাই হজরত আলী আলাহ ইসলামের সম্পর্কে নবীর বিখ্যাত হাদিস ইয়া আলী আন্তা কাসিম উন্না রেওয়াল জান্না আলী তুমি জান্নাত জাহান্নামের বন্টনকারী তো নবী করিম সাল্লাম আল যে নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেননি জীবনে ওমা ইয়ন্ত কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন আ কোরআন সার্টিফিকেট দিচ্ছে সনাদ দিচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামের সম্পর্কে আমার নবী তখনও ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ ওয়াহি নাজিল না হয় আল্লাহর বিনা হুকুমে তো নবী করিম সাল্লাহ ইসলাম যখন হজরত আলী আলাহ ইসলামকে বলেছেন আন্তাকসিমুন্নার আল জান্না আলী তুমি জান্না তো জাহান্নামের বন্টনকারী হবে তার মানে এটা আল্লাহর হুকুম ছিল কারো মাধ্যমে সেখানে লোক গাইডেড হয়ে ইশারা পেয়ে কেউ জান্নাতে যাবে কেউ নরকে যাবে তো তিনি হবেন হজরত আলী আলাহ ইসলাম তাই কসুমও মনসুম ওনার নাম লোহে মাহফুজের ওপরে আল্লাহর अर्श এলাইতে লেখা হয়েছে রিজওয়ান কে নজদিক উনকা নাম আমিন नाम अमीन है और আইন কে নজদিক উনকা নাম अशिया बन মানে জান্নাতে যে দরওয়ান ওনার নজর ওনার নাম হচ্ছে আমিন আমানতদার আর হুরুল আইন যারা জান্নাতে আছে তাদের নজর ওনার নাম হচ্ছে আসিয়াব আসব বা আসিয়া মানে যার মাধ্যমে রহমতের বর্ষণ হবে দয়ালু বা মায়ালু যাকে বলা হয় তো ওনার দয়া ও মায়ার জন্য ওনার নাম আস আসাব বা আসিয়াব রাখা হয়েছে ইব্রানি ভাষায় ওনার নাম কায়াতিস রাখা হয়েছে সিরানি ভাষায় ওনার নাম শরহিল রাখা হয়েছে তৌরাইতে ওনার নাম ইলিয়া বলা হয়েছে এ সমস্ত নাম কিন্তু এই সমস্ত গ্রন্থে আছে হয়তো অনেকে জানে না এই ইলিয়ার মানে কি তাই আমি বলছি যে ইলিয়া অর্থাৎ হজরত আলী আলাহ ইসলাম জবুর ওনার নাম ওয়ায়ে বা ওবি বলা হয়েছে ইঞ্জিল ওনার নাম বরি বা বিররি বলা হয়েছে আরবদের নজদিক ওনার নাম বিখ্যাত আলী আলাহ ইসলাম আর ভারতবর্ষে সংস্কৃত ভাষায় ওনারকে সেই সময় কুপকার বলা হয়েছিল কুপকার মানে নেকুকার সংস্কৃত ভাষায় মানে পূর্ণিকারী তো এভাবে রোম রোমি ভাষায় ইটালিয়ানরা ওনাকে বিত্রিস বলে আর মানে ওনাকে ফরিক বলা হয় ফারস ফারসে ফারসে ওনাকে জুবাইর বলে ডাকা হতো তুর্কে ওনাকে তব তবির বলে ডাকা হতো নবাতা করি বলতো जंज में हसीर हबश में तबरीक फ़िलिस्तीन के नज़दीक यूशा काहनीन के नज़दीक बुई जन्नत में जन्मीन शैतिन में आपका नाम मुदम्मिर है মানে শয়তানরা হজরত আলী আলাইসালামকে মুদাম্মির মানে বিনাশকারী শয়তানদের শেষ করে দেবে এই বলে ডাকতেন मुशरकिन के नज़दीक बिदत अहमर और मोमिन के नज़दीक सिमाब दाई आपके मैमून कहा करती थी মানে যে দায় ছিল উনকে ওয়ালিদকে নজদিক জাহির মানে সহকারী সাহায্যকারী যে অন্যদেরকে সাহায্য করে সবসময় তাই হজরত আলী আলাইসালাম সবচেয়ে সুন্দর সাহায্য করে রূপে ছিলেন দুনিয়ায় মাকে নজদিক মানে ভালোবাসা আদরে জানাবে ফাতেমি বিনতে আসাদ ওনাকে হায়দার বলে ডাকতেন আর এই হায়দার শব্দের অর্থ বা এর ব্যাকগ্রাউন্ড আমি শুনিয়েছি আপনাদেরকে পাইবানকে নজদিক নাসির মানে মদদগার বলে উনি ডাকতেন খোদাকে নজদিক আপকা নাম আলিয়া যেটা কোরআনে এসেছে ও জালনালাহম লেসানা সিদ্দিন আলিয়া সুরায় মরিয়াম আয়াত নম্বর পঞ্চাশে এভাবে উল্লেখ হয়েছে তো হজরত আলী আলাইসাল্লামের নাম শুধু কোরআন নয় আল্লাহর সমস্ত পবিত্র গ্রন্থ যা আল্লাহ নিজের বান্দাদের হেদায়তের জন্য বিভিন্ন নবী বা আল্লাহর ওসিকে দিয়েছে নবীর ওসিদেরকে দিয়েছে সেই সমস্ত গ্রন্থে ওনার নাম এসেছে আশা রেখে আমার প্রিয় বোনকে ভাই আজকের পরে অনেকের ভুল ভেঙে যাবে যে হজরত আলী আলাহ ইসলামের নাম কোথায় কোরআনে যেটা আপনি প্রশ্ন করলেন হজরত আলী করমুল্লাহ অজুর নাম কি কোরআনে কোথাও এসেছে তো আমি নবীর হাদিসও বললাম দ্বিতীয় খলিফা জিজ্ঞাসা করেছিলেন যে আলীর নাম কোথায় তো নবী তার উত্তরে কি বললেন সেটাও বললাম সূত্র সমেত বললাম এর পরেও যদি কারোর মনে কোনো রকমের অস সন্দেহ থাকে বা কেউ যদি জিনিস না বোঝে তার কিছু করার নেই আশা রাখি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন আরও কিছু লিখিত প্রশ্ন আছে কিন্তু ইনশাল্লাহ আমি আগামী এপিসোডে ওগুলো পড়ে শোনাবো আজকে এবার আমি আপনাদের কিছু রেকর্ডিং শোনাতে চাই বা রেকর্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন আপনার নিয়মিত শ্রোতা আল্লাহ আপনার আগ্রহী হেফাজত রাখুন উত্তর চব্বিশ পরগনা গ্রাম নারকেলবাড়িয়া থানার নোংরা পানাসাব আমার বাবা কর্মক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটারের উপরে জার্নি করে কখনো নামাজ রোজা খাজা হয় না আমার জ্ঞান হয়তো আমি কখনো দেখিনি আমি দশম শ্রেণীর ছাত্রী আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পঞ্চাশ কিলোমিটারের উপর জার্নি করলে এই রোজা কি হবে আখরিদামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সোনামণি আমার প্রিয় ছোট বোন কিম তুমি আমার মেয়ের মতো আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক আমার মনে হয় আমি এর আগেও কখনো তোমার এই প্রশ্নের উত্তর দিয়েছি হয়তো তোমরা দেখনি বলে পুনরায় আবার পুনর প্রশ্নটা পাঠিয়েছ বহুদিন পরে যাই হোক আমি এতটুকু বলতে চাই আল্লাহ রব্লা আলমিন তোমার পিতাকে দীর্ঘজীবী করুক এবং তোমার পিতার ছায়া তোমাদের মাথার উপরে বাকি রাখুক আর তোমাদের সংসারে আল্লাহ সুখ শান্তি দান করুক আল্লাহ তোমাদের রুজি রুটিতে বরকত দান করুক তোমাদের মনোকামনা আশাকে পুরো করুক এবং তুমি যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চশিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের মাতা পিতার নামকে উজ্জ্বল করতে পারো আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক আমিন আরব্বাল আলামিন তোমার পিতা যদি প্রতিদিন সফর করেন মানে ভ্রমণ বা সফর যদি ওনার পেশা মানে কাজ হয়ে থাকে তাহলে উনি যত সফর করুন পঞ্চাশ কিলোমিটার হোক ষাট কিলোমিটার হোক যেমন ড্রাইভাররা কত শত শত কিলোমিটার তাঁরা প্রতিদিন সফর করেন যারা বাস চালান অন্য গাড়ি চালান তো ড্রাইভারদের জন্য বা যাদের পেশা হচ্ছে সফরে মানে এমন কাজ যে কাজটা সফরের থেকে করতে হয় হকাররা যারা ট্রেনে বেচা কেনা করে এক জায়গা থেকে চড়ছে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার ব্যস্ত ব্যস্ত ট্রেনে তারা যাচ্ছে তো এদের জন্য বলা হয়েছে কাসির সফর মানে যাদের সফর বেশি এদের জন্য না নামাজ কাজা কসর হবে না রোজা কসর হবে অর্থাৎ তারা যেখানে নামাজ পড়বে নামাজ পুরো পড়বে আর রোজা ছাড়তে পারবে না তো আশা রাখি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে তোমার পিতা যদি উনি প্রতিদিন সফর করেন বা ওনার কাজ প্রতিদিন সফরেই যদি হয় তাহলে উনি যেখানে যাবেন ওনার নামাজ পুরো হবে আর উনি রমজান মাসে রোজাও রাখবেন ওই সফরকালীন উনি রোজা ছাড়তে পারবেন না কিন্তু যদি উনি মাঝে মধ্যে সফরে যান কখনো মাসে এক দুবার চারবার যদি সফরে যান তাহলে কিন্তু ওই হুকুম এখানে লাগু হবে না ওখানে মোসাফিরের হুকুম হয় মোসাফির মানে কি ২২ কিলোমিটার যাওয়া আর যাতায়াত মানে যাওয়া এবং আসা up and down go and return দুটো মিলে যদি চল্লিশ কিলোমিটার হয় মানে বাইশ কিলোমিটারের বেশি যদি উনি সফর করেন তাহলে বাইশ কিলোমিটার যাওয়ার পরে যদি উনি নামাজ পড়তে চান তো ওখানে ওনাকে নামাজ কসর পড়তে হবে অর্থাৎ চার রেখাতে নামাজ দু রেখাত পড়তে হবে সকালের নামাজ বা মগরবের নামাজ সকালের নামাজ দু রেখাত এটা কসর হয় না মগরবের নামাজ তিন রেখাত ওটাও কিন্তু কসর হয় না ওটা পুরো পড়তে হবে সকালে দু রেখাত পড়তে হবে মগরেবের তিন রেখাত পড়তে হবে কিন্তু যে চার রেখাত নামাজ যেমন জোহরের নামাজ আসরের নামাজ বা এশার নামাজ এগুলো কসর হয়ে যায় কসর মানে হাফ পড়তে হবে অর্ধেক পড়তে হবে মানে দু রেখাত পড়তে হবে তো যদি সফর বাইশ কিলোমিটার বেশি হয় সাধারণ মানুষের জন্য এটা বলছি বা যাদের পেশা সফর না মানে কাজ সফরে না বা কাজ সফর না তাদের জন্য যদি বাইশ কিলোমিটার বেশি সফরে যান তখন বাইশ কিলোমিটার বাইরে যাওয়ার পরে যদি উনি নামাজ পড়েন তো ওই নামাজ কিন্তু কসর হবে তবে এই সফরের মেয়াদ শুরু হবে গ্রামের শেষ সীমান্ত থেকে গ্রাম বা শহরের শেষ সীমান্ত থেকে নিয়ে তারপরে বাইশ কিলোমিটার যেতে হবে তো যেখান থেকে সফর শুরু হচ্ছে ওখান থেকে যদি বাইশ কিলোমিটার বাইরে যেয়ে কেউ নামাজ পড়তে চায় তখন সে কাসর নামাজ পড়বে ওইরূপ ফেরার পথে যদি নামাজের সময় হয়ে যায় আর নিজের গ্রাম বা নিজের শহরের প্রবেশের আগে যদি নামাজ পড়তে চান তো উনি কাসর নামাজ পড়বেন আশা রাখি মশলা ক্লিয়ার হয়ে গেছে তোমার পিতা যদি সবসময় সফর করছেন তাহলে ওনার নামাজ কসর হবে না বা রোজাও কসর হবে না আর যদি মাসে মধ্যে সফরে যান তাহলে ওনাকে নামাজও কসর হবে বা রোজাও কসর হবে পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হজুর সাহেব আমি মোসাম্মদ হালিমা খাতুন আমি কলকাতাতে থাকি আপনার কাছে আমার একটা বিশেষ প্রশ্ন জানার আছে প্রশ্নটা হলো এই যে আমাদের বাড়িতে টিভি আছে আবার সেই ঘরেতেই কোরআন আছে হুজুর প্রশ্নটা হলো যে ওই ঘরে কি নামাজ পড়লে হবে বা কোরআন তেলোয়াত আমরা ওখানে নামাজও পড়ি আপনার কাছে জানতে চাই যেহেতু ওই ঘরে টিভি আছে নামাজও পড়ি আবার কোরআনও থাকে এতে এটা কি জায়েজ এটা কি কোনো পাপের কাজ এইটা একটু বলুন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে এখানে একটা জিনিস আমি আগে আপনাদের কাছে জানতে চাই ওই যে ঘরে কোরআন রাখা আছে বা যে ঘরে আপনারা কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন ওই ঘরে যে টিভি রাখা আছে ওই টিভিতে আপনারা বৈধ হালাল অনুষ্ঠান প্রোগ্রাম দেখেন না হারাম দেখেন গান বাজনা শোনেন সিনেমা দেখেন বা যেগুলো শরীয়তে দেখতে মানা সেগুলো দেখেন না যে সমস্ত ইসলামিক সিরিয়াল পর্ব বা ইসলামিক ইতিহাস নিয়ে যে সমস্ত ফিল্ম তৈরি করা হয়েছে শিক্ষা দেওয়ার জন্যে এগুলো দেখেন কোরআন তেলাওয়াত হয় ইসলামিক চ্যানেল আছে বহু চ্যানেল আছে যার মাধ্যমে বিভিন্ন বক্তাদের বক্তব্য দেখানো হয় শোনানো হয় বিভিন্ন সুন্দর ইসলামিক ইতিহাস জানানো হয় বা ইসলামিক শিক্ষা দেওয়া হয় ঘটনাগুলো এখন পিকচারাইজ করে দেখানো হচ্ছে ইতিহাসগুলো তো যদি ইসলামিক জিনিস দেখেন তো টিভি রাখতেও পাপ নেই দেখতেও পাপ নেই ওখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা নেই সমস্ত কোনো অসুবিধা নেই কিন্তু যদি টিভি রাখা থাকে আর ওই টিভিতে যদি আপনারা পাপের কাজ করছেন গান শুনছেন বাজনা শুনছেন মিউজিক শুনছেন সিনেমা দেখছেন অশ্লীল বা অভদ্র বা অবৈধ জিনিস দেখছেন তো টিভিতে ওগুলো দেখলে পাপ যদি যে দেখবে সে পাপ করবে টিভি রাখা হারাম নয় ব্যবহারের কাছে নির্ভর করে এটা যেমন ছুরি ছুরি বাড়িতে রাখা পাপ নয় কিন্তু ছুরি দিয়ে যদি আপনি কাউকে হত্যা করার জন্য ছুরি কিনে নিয়ে আসেন অবৈধভাবে কাউকে মারার জন্য ছুরি নিয়ে আসেন ওই ছুরি কেনাও পাপ রাখাও পাপ সব কিছু পাপ হবে কিন্তু ওই ছুরি দিয়ে যদি ফল কাটেন সবজি কাটেন এগুলোর জন্য ব্যবহার করেন প্রয়োজনীয় জিনিস পাপ নেই তো ওইরূপ টিভি টিভির মাধ্যমে যদি কোনো হক জিনিস দেখেন যেমন আমাদের চ্যানেল দেখছেন আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন যদি না থাকতো টিভি তো কী করে দেখতেন কীভাবে শিক্ষাগুলো লাভ করতেন তো এটা নিজেদের উপরে নির্ভর করে যদি আমরা হালাল কাজে ব্যবহার করি তাহলে এটা বৈধ কোনো অসুবিধে নেই তবে যদি হারামে ব্যবহার করি তো তার জন্য আমরা পাপি বা দায়ী হব তবে টিভি থাকার জন্যে ওই ঘরে কোরআন রাখতেও অসুবিধে নেই বা নামাজ পড়তেও কোনো অসুবিধে নেই নামাজ পড়ার সময় তো টিভি চলে না নামাজ পড়ার সময় তো গান বাজনা হয় না নামাজ পড়ার সময় তো টিভিতে কম বন্ধ থাকে তো নামাজের সময় যদি টিভি বন্ধ থাকে কোনো অসুবিধে নেই তবে আরও একটা জিনিস আমি বলতে চাই মনে করুন ওই ঘরে কোরআন রাখা আছে আর কোরআনে গান বাজনা শুনতে মানা করা হয়েছে ওখানে কোরআন রাখা ছাড় ওখানেই আপনি টিভিতে গান বাজনা শুনছেন তার মানে কি আল্লাহকে আপনি চ্যালেঞ্জ করছেন আল্লাহ তুমি মানা করেছো দেখো আমি তারপরে জোর করে জোরপূর্বক তার বিরোধিতা করছি তখন আজাবটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে এমনি গান শোনা পাপ সিনেমা বা অবৈধ জিনিস দেখা পাপ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সামনে কোরআন যে কোরআনে আল্লাহ হৃদায়ত দিয়েছে যে গান শুনো না বাজনা শুনো না মিউজিক শুনো না আর সেগুলো শুনছি আর কোরআন সামনে আছে তার মানে কি এটা অগ্রাহ্য মানে জোর কুপূর্বক চ্যালেঞ্জের মতো কাজ করছি যে কথা তুমি মানা করেছো তাও করছি এখানে পাপ অনেক বৃদ্ধি হয়ে যাবে আশা রাখি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট তবে ওখানে নামাজ পড়তে কোনো অসুবিধে নেই কোরআন রাখতেও অসুবিধে নেই এটা সম্পূর্ণ নিজেদের কর্মের উপরে নির্ভর করে যদি আমরা ভুল কাজ করি টিভি না ওই কোরআন রাখা আছে ওই ঘরে যদি আমি কোনো অন্য হারাম কাজ করি কোরআন রাখা আছে ওই ঘরে বসে মদ পান করছে যে কোরআনে মদে মদ পান করতে মানা করা হয়েছে কোরআনও রাখা আছে আবার কিন্তু মদ পানও করছে এমন অনেক মুসলমানদেরকে আমি জানি ওই ঘরে আল্লাহর হুকুমের বিরোধিতা হচ্ছে স্ত্রীদের স্ত্রীদের ওপরে অত্যাচার হচ্ছে দুর্ব্যবহার হচ্ছে ছেলে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে বা ছেলে মেয়েরা মাতা পিতার কত মেনে চলছে না সেই ঘরে কোরআন রাখা আছে আর কোরআনে কিন্তু এই সমস্ত সব শিক্ষা দেওয়া হয়েছে এগুলোও তো পাপ তাহলে তো কোনো বাড়িতে কোরআনই রাখা যাবে না কেননা আমার নজরে মনে হয় নাইনটি পারসেন্ট বাড়ি যে সমস্ত বাড়ি কোরআন রাখা আছে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে কোনো না কোনোভাবে আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করা হয় না আমি শুধু জিনিসটা বোঝার জন্যে বা পরিষ্কার ক্লিয়ার করার জন্য বলছি তো যদি আল্লাহর হুকুমের অমান্য করা হয় নবীর হুকুমের অমান্য করা হয় তো এর মানে এই না যে ওখানে কোনো হাদিসের বই রাখা যাবে না কোনো কোরআন রাখা যাবে না হয়তো আজ নয় কালকে সেই কোরআন পড়ে সে জ্ঞান লাভ করবে হাদিস পড়ে তার মধ্যে জাগ্রতি সৃষ্টি হবে সে ভুল পথকে ছেড়ে দেবে তো এটা আমাদের ব্যবহারের আমাদের কর্মের উপরে নির্ভর করে তাই আশা রেখে আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন যে ওই ঘরে দুটোর একটা হবে হয় কোরআনের হুকুম চলবে আর নাহলে শয়তানের হুকুম চলবে তো যদি শয়তানের হুকুম চলে মেনে চলে কেউ ভুল পথে চলে ভুল কাজ করেছে টিভির মাধ্যমে হোক যেভাবেই হোক সে হারাম করছে কোরআনের বিরোধিতা করছে আর যদি আল্লাহর হুকুম মেনে চলে তখন সে শয়তানের পথ থেকে দূরে থাকার চেষ্টা করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ রসুলের হুকুম মেনে চলতে পারি শয়তান যে আমাদের চরম শত্রু তার পথের প্রতীক বা তার কথা মেনে যেন জীবনে কখনো না চলতে হয় আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম বলছি আমরা আমরা আপনাদের চ্যানেলের প্রোগ্রামটা দেখি ঠিক আছে তো আমার আমি হচ্ছে হাওড়া জেলার বীরসিপুর থেকে বলছি আমার আমার হচ্ছে আপা আমার একটা কোশ্চেন আছে মানে আমার আপা না আমার আপা হচ্ছে আরবি পড়তে পড়া মানে পড়ে প্রায় যখনই পড়ে না সব জিনিস ভুলে যায় মনে রাখতে পারে না মানে তার ইচ্ছা মানে কি সে যেন আরবি পড়া ভালো করে শিখে যায় এবং মনে রাখতে পারে কী করলে সে আরবি পড়া শিখতে পারবে বা মনে রাখবে এই প্রসেসটা যদি আপনি বলে দেন ফোনে আমাদের খুব ভালো হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে শিক্ষা লাভ করছেন এর জন্য অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে আরও তৌফিক দান করুক আপনারা সঠিক জিনিস জানার জন্যে শেখার জন্য আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ আরও অনেক কিছু এখনও জানার আছে যেগুলো আস্তে আস্তে আপনারা জানবেন এবার আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই আপনার আপা উনি কোরআন পড়া শিখতে চান কি আরবি শিখতে চান কিন্তু উনি স্মরণে রাখতে পারেন না তো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য বলা হয়েছে সুরায় তাহার আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এই চারটি আয়াত বারবার পড়তে বলা হয়েছে সকাল সন্ধ্যা বিসমুল্লাহ রহমান রহিম কাল রব্বিশরাহ আলী সদরি ওয়সরলি আমরি من لساني ইয়াফ قولي جناب موسى نبي যখন ফেরাউনের দরবারের দিকে যাচ্ছিলেন তো উনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এইভাবে আল্লাহ আমাকে স্মরণশক্তি বৃদ্ধি করো আমার ভাষার শক্তি বৃদ্ধি করো আমি যেন সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি কথাগুলি কাল রব্বি শাহলি সাদর ইসলি আমার বুককে চওড়া করে দাও অন্তর এই ইলমের খাজানা বৃদ্ধি করে দাও কাল রব্বি শাহলি সাদর ইসলি আমরি এবং আমার কামকে কাজকে সহজ করে দাও ওয়াহলুল ওখতামিল লিসানি আমার জিব্বার গেটাকে খুলে দাও মানে আমি যেন পরিষ্কার ভাষায় সুন্দর ভাষায় কথাগুলো বলতে পারি বোঝাতে পারি ওয়াহলুল ওখতামিল লিসানি ইয়াফ কৌলি সে যেন আমার ভাষাকে বুঝতে পারে তো এই আয়াত বারবার পড়লে স্মরণশক্তি এত বৃদ্ধি পাবে আর এত সুন্দরভাবে তখন উচ্চারণ করতে পারবে বলতে পারবে যে অন্যরা শুনে আশ্চর্য হবে তো আশা রেখে এই আয়াতটা পড়তে বলবেন তাছাড়া যদি কখনো ভুলে যায় তা তার জন্য সুরায় কাহেফ আয়ত্ত নম্বর তেষট্টি ওয়ামা আনসানি হে ইল্লা শয়তান আমি ভুলেনি কিন্তু শয়তান ভুলিয়ে দিয়েছে বা ভুলিয়ে দেয় তো শয়তানের থেকে পানাহা চাইতে হবে আল্লাহর কাছে এই আয়াতটা তখন সঙ্গে সঙ্গে পড়তে হবে ওমা আনসানি ইল্লা শায়তান এই আয়াতটা পড়লে সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া জিনিস মনে এসে যায় তাছাড়া নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ নিজের বিবেক বুদ্ধিকে বৃদ্ধি করতে চায় তো নবী ও আলে নবীর ওপরে দৌরদ পাঠ করুক যত দৌরদ পাঠ করবে তার বুদ্ধি তত বৃদ্ধি পাবে তত সে নেকি পাবে আল্লাহমা মাসল্লা আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ মনে রাখবেন আর তাছাড়া বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের সাহাবিদেরকে একটা দুয়ার শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটা ভালো করে শুনুন লিখে নিন মুখস্থ করুন এটা সবসময় পড়তে থাকলে জ্ঞান বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি হবে শিক্ষা লাভ হবে এবং মানুষ নেকুকার হয়ে যাবে বিসমুল্লাহ রহমান রহিম রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইকিনা ওয়াল হেকনি বিশ্বলহীন আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করো আমার বিশ্বাসকে বৃদ্ধি করো আমার কনফিডেন্সকে বাড়াও রব্বি জিদনি ইলমা ওয়া ফাহমান আমার বুদ্ধিকে বৃদ্ধি করো ওয়া ইয়াকিনান আমার বিশ্বাসকে বৃদ্ধি করো ওয়ালিক নবী সালহীন এবং আমাকে নেকুকারদের মধ্যে গণনা করো বা নেকুকার হওয়ার তৌফিক দান করো এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়তে বলা হয়েছে রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালিক নবী সালহীন নবী সবসময় এই দোয়া পড়তেন বা সাহাবিদেরকে পড়তে বলতেন আসলে কি এগুলো করলে আপনার আপার স্মরণশক্তি অনেক বৃদ্ধি পাবে এবং উনি যে কোনো জিনিস পড়ে স্মরণে রাখতে পারবেন প্র্যাকটিক্যাল উপায় হিসেবে আপনার বোনের জন্য আপার জন্য বা অন্য আমার দর্শক জন্য বলছি নিজের বাচ্চাদেরকে আপনারা কুন্দার কয়সু দৈন্তন্যদয় র কুন্দর কুন্দর একরকমের আঠা পাওয়া যায় চিবলের আঠার মতো এগুলো আয়ুর্বেদিক ওষুধ দোকানে পাওয়া যায় ওই কুন্দরের আঠা ওটাকে অনেকে হালুয়া তৈরি করে চিনি দিয়ে মিশ করে হালুয়া তৈরি করে খায় আবার ওটাকে চাবাতে বলা হচ্ছে তো ওইটা চিবিয়ে ওই আঠার রস খেতে হবে স্মরণশক্তি অতিরিক্ত বৃদ্ধি পায় ওইরূপ মানে বাদামের দানা যদি মানে আমাদের দেশে যে মমফালি বাদাম ও দানা না কাজু বাদাম যেকে বলা হয় বাদাম মানে জাফরানের আর মধু মিক্স করে জাফরান প্লাস অরিজিনাল জাফরান জাফরান মানে পাউডার জাফরান না কিন্তু ওই যে টুকরো টুকরো জাফরান পাওয়া যায় অরিজিনাল জাফরানের গাছ থেকে যেটা নেওয়া হয় ফুলের অংশটা ওটা মধুতে ভিজিয়ে দিতে হবে আর ওই মধুতে মনে করুন বাদামের দানা একশো গ্রাম কি দুশো গ্রাম দানা এক বাটি মধুতে ভিজিয়ে দিলেন প্রতিদিন সকালবেলা বাচ্চাকে কি বাচ্চাকে যারা স্কুলে পড়াশোনা করছে একটা কি দুটো বাদামের দানা প্রতিদিন দিন একসঙ্গে বেশি দেবেন না এক থেকে দুটো দানা প্রতিদিন দিন মনে করেন একশো গ্রাম কি দুশো গ্রাম বাদামের দানা এক মাস চলবে মধু জাফরান মিক্স করে রেখে দিতে হবে আর ওই মধুতে বাদামের দানা ভিজিয়ে দিতে হবে এবারে ওটা প্রতিদিন সকালে একটা কি দুটো দানা খাবে এর থেকে সহনশক্তি অনেক বৃদ্ধি পাবে আশা রাখি আমার প্রিয় বোন আপনি এই উপায়ে নিজের বোনকে বলে দেবেন আপাকে বলে দেবেন আর উনি যদি এর উপরে আমাল করে তো লাভবান হবেন পরের প্রশ্ন নিই সালাম আলাইকুম আমার নাম হাফিজুল কেউগুড়ি পূর্ব বর্ধমান আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই যে মেয়ে ছেলে কি মেয়ে ছেলের ইমামতি করা যাবে এই প্রশ্নটা আপনাকে জানতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি মেয়েদের জন্য এমামতি করতে পারে তো শরিয়ত হিসেবে নারীদের এমামতিকে বৈধ করা হয়নি যারা যেমন নামাজের সময় এমাম সাহেব আমাদের আগে দাঁড়িয়ে থাকেন আর মামুমিনরা ওনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন এইভাবে কোনো নারী কি নারীদের সামনে দাঁড়িয়ে এমামতি করতে পারে না নবী করিম সাল্লা সাল্লাম যুগ থেকে আজও পর্যন্ত এটা কোথাও বৈধ করা হয়নি নারীর নারীদেরকে এমামতির দায়িত্ব দেওয়া হয়নি ওই জন্যে কোনো নারী কিন্তু নবী হননি জিনিসটা বুঝবেন এমাম মানে কি রাহবার পেশোয়া যিনি আগে থাকবেন যিনি লিড করবেন জানার পিছনে সবাই থেকে কাজ করবেন নিশ্চয়ই খোদার নজরে কিছু এমন জিনিস ছিল তাই আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো নারীকে কিন্তু এমাম করেননি কোনো নবী করেননি এই জিনিসটা মনে রাখবেন সুতরাং নারীদের জন্যে এমামতি ওইভাবে জায়েজ নয় যেভাবে পুরুষদের জন্যে হ্যাঁ তবে যদি কোনো জায়গায় নারীদের শিক্ষা দেওয়ার জন্য নামাজ শেখানোর জন্য যদি কোনো নারী নামাজ পড়াতে চায় তো নারী এক লাইনে দাঁড়াবে একই সফে মানে আগে যেয়ে দাঁড়াবে না ইমামদের মতো আগে যেয়ে দাঁড়াবে না ওই প্রথম লাইনে যে লাইনে ওনার পাশে অন্য নারীরা থাকবেন কি সামান্য এক কদম যেটা শরীয়তের ভাষা বলা হয়েছে যেন এক কদম সামনে থেকে উনি এমামাতি করতে পারবেন তার আগে যাবেন না যেন দূর থেকে কেউ দেখে যেন এই অনুভব না করে যে ইনি আলাদা এমামতি করছেন না ওই সফের সঙ্গে দাঁড়াতে হবে আর নইলে খুব বেশি এক কদম যে স্থানে উনি দাঁড়িয়েছেন তার এক কদম আগে যে যেন ওনার ফিজিক্যাল বডি ওই শাড়ির থেকে একটু আগে থাকে কোনো অসুবিধা নেই এতটুকু পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে পরিষ্কার বলছি এমামাতি করার অনুমতি নেই কিন্তু নামাজ শেখানোর জন্যে যদি কোনো নারী কোনো স্থানে নামাজ পড়াতে চান তো ওই সফে দাঁড়াবেন তবে খুব যদি উনি নিজেকে আগে করতে চান তো এক কদম মানে এক পা আগে থাকবেন কিন্তু দূর থেকে যেন দেখে মনে হয় যে উনি ওই লাইনেই আছেন ওই লাইনের বাইরে নেই কি উনি সাধারণ মসজিদের এমামদের মতো আগে এসে নামাজ পড়াচ্ছেন না আশা রাখি এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন এমাম এমাম এবং মামুমের মাঝখানে যখন দুজনায় দাঁড়ায় তো এমাম সাহেব আর ওনার উনি যখন নিজের নামাজের পার্টির উপরে দাঁড়ান আর ওনার পেছনে যারা নামাজ পড়েন মামুন যখন দাঁড়ান তো দাঁড়ানো অবস্থায় প্রায় এক মিটার বেশি গ্যাপ দেখা দেয় আগে এমাম থাকেন ওনার এক মিটার পিছনে মামুমিনরা থাকেন কমসে কম এক মিটার তার চেয়ে তো বেশি অনেক অনেক সময় যায় এক মিটার পেছনে মামুমিনরা মামুমিনরা থাকেন সেজদা করার সময় এমাম সাহেবের পায়ের কাছে মামুমিনদের মাথা থাকে আর ওই মাথা আর এমাম সাহেবের পায়ের মাঝখানে কদম ও কদমাইন মানে এক থেকে দু পায়ের বেশি যেন পার্থক্য না হয় এটা সেজদার সময় কিন্তু দাঁড়ানোর সময় কী বলা হয়েছে প্রয়োজনীয় গ্যাপ থাকার দরকারে ইমাম এবং মামুন মাঝখানে তো যে গ্যাপটা সেজদার অবস্থায় এমাম এবং মামুনদের মাঝখানে রাখতে বলা হয়েছে নারীদের জন্য বলা হয়েছে যদি কেউ নামাজ পড়াতে চায় তো ওইভাবে দাঁড়ানো অবস্থায় শেষদার অবস্থায় না কিন্তু দাঁড়ানো অবস্থায় মানে যে নামাজ পড়াবে যে মহিলা সে যেন দাঁড়ানো অবস্থায় অন্য নারী বা মহিলাদের থেকে এক বিঘেত কি এক হাত মানে এক হাতের কম এক কদম মানে এক পা আগে থাকবে আর সেজদা করার সময় মনে হবে যেন পাশে সেজদা হচ্ছে মানে এক সমান মাথা থাকবে একই লাইনে সামান্য একটু আগে পেছনে হবে জিনিসটা কেউ যেন ভুল না বোঝে ওই জন্য একটু ব্যাখ্যা করে বলতে হচ্ছে যে সেজদার করার সময় যেন মনে হয় যে উনিও ওই লাইনে উনি সামনের লাইনে থাকবেন না কিন্তু আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বাকি যে সমস্ত প্রশ্নের উত্তর বাকি আছে ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে আপনাদের প্রশ্নের উত্তর কমপ্লিট করার চেষ্টা করব এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াকরুদ আমান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন